যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন যদি সাড়ে বারো কোটি মুসলমানে হয়ে থাকে জমিন তবে কেন সংঘাত কিসের বিবাদ কিসের ভিন্ন ভুলে গেছ কি তোমরা সকলেই এক রসুলের এক শরিয়াত এক কোরআন এক ইমান সবার কণ্ঠে কণ্ঠে এক সৌদান আল্লাহু আকবার এক তাওহীদ এক ইসলাম একটাই কাবা ঘর এক তবু কেন হয় না এখনো তোমাদের অন্তর নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ হবে না হবে না হবে না কায়েমে ইসলামী হুকুমা যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন যদি সাড়ে বারো কোটি মুসলমানের হয়ে থাকে জমিন তবে কেন সংঘাত কিসের বিবাদ কিসের ভিন্ন মত ভুলে গেছ কি তোমরা সকলেই এক রাসুলের উম্মত এক শরিয়ত এক আন এক ইমান সবার কণ্ঠে কণ্ঠে এক স্লোগান আল্লাহু আকবার এক তাহিদ এক ইসলাম একটাই কাবা এক তবু কেন হয় না এখনো তোমাদের অন্তর নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুম এভাবে কখনো হবে না কায়েম ইসলামী হুকুম যদি নিজেদের মাঝে ভ্রাতৃত্বের গড়ে ওঠে পরিবেশ তবে লাগবে না এত মিছিল মিটিং বক্তৃতা সমাবেশ আর লাগবে না এত আহত নিহত বিদ্রোহ বিক্ষোভ যদি ক্ষমতায় গিয়ে মন্ত্রিত্বের সামলাতে পারো লোভ একই চেতনা একই সাধনা একই আন্দোলন মূর্খের মতো রয়ে যায় তবু নেতাদের আচরণ মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন সাধ যদিও সবার একই বদনাম সবাই মৌলবাদ নীতিহীন আন্দোলনে কখনো মিলবে না জনমত হবে না হবে না হবে না কায়েমে ইসলামী হুকুম যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো মুমিন যদি এক ঠিকানার যাত্রী সবাই হয়ে থাকো হে পথিক তবে মিছে মিছি কেন ছুট ছুটি করো হারিয়ে দিক বিদিক যদি ধর্মীয় রাজনীতিতে সবাই হয়ে থাকো একজোট তবে ভিন্ন প্রতীকে কেন ভাগ করো নির্বাচনের ভোট কেন মজলিস শাসনতন্ত্র জামায়াতে ইসলাম হতে কি পারে না এক দাবি নিয়ে সকলেরই এক নাম কিসের মোর্চা কিসের নেজাম কিসের ঐক্য জোট কিছুতেই কিছু হবে না বন্ধু সব ঝোট সব ঝোট এভাবেই দিন কেটে যাবে শুধু এসে যাবে কে আমার হবে না হবে না হবে না কায়েমে ইসলামী হুকুম যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হিমমিন যদি মুসলিম হয়ে ইসলাম লয়ে ছোটরা ফেসাদ করো তবে এক কাবা নিয়ে করো না বড়াই টাকা বা গড়ো যদি ক্ষমতার টানে সম্মুখ পানে কদম না দিতে পারো তবে স্বার্থান্বেষী হয়ে গেছো তুমি আজই ইসলাম ছাড়ো অযথাই শুধু ভেঙো না স্বপন লাখো কোটি জনতার লাখো তৌহিদি জনতা তোমায় দেয়নি সে অধিক অধিকার মঞ্চ মাতানো তপ্ত ভাষণে পল্টন কাপে ওই পরিণামে হই হই রই রই নেতাগণ গেল কই ঢোকাবাজদের দেবে না রেহাই জনতার আদালত হবে না হবে না হবে না কায়েম ইসলামী হুকুমত যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হেমমিন শুধু দাড়ি টুপিওয়ালা নেতা কর্মীতে হবে না আন্দোলন দেশে বাস্তবে কিছু করতেই হলে চাই গণজাগরণ এই ভ্রান্ত সমাজ সামলাতে আগে হতে হবে সামাজিক তাই মাটি মানুষ আর মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক ডাক দিয়ে যাই সবাইকে তাই ছাড়া ভয় সংশয় সমুখে যাবার সময় এবার পিছু তাকাবার নয় ছাড়া ভণ্ডামি নোংরামি যত গোড়ামি হার কিসিম ময়দান ছেড়ে ভেদনা তো যদি হয়ে থাকো মুসলিম হাতে হাত ধরে যদি নাও সবে বিপ্লবের শপথ তবে কেন বল হবে না গায়েম ইসলামী হুকুমত এদেশে আবার হবেই গায়েম ইসলামী হুকুমত এ মাটিতে হতে হবে গায়েম ইসলামী হুকুমত হবে হবে হবে হবে কায়েমে ইসলামী হুকুমত হবে হবে হবে হবে কায়েমে ইসলামী হুকুমত হবে হবে হবে হবে কায়েম ইসলামী হুকুমত